যে হাতের মধ্যে আগুনের একটা টুকরা রাখতে হলে যে ধরনের কঠিন এইরকম কঠিন কোরবানের বিনিময় এক জমানায় ইমান রক্ষা করতে হবে আর এক হাদিসের মধ্যে আসছে দিনের উপরে ফিতনা আসবে যে মানুষ কবরস্থানে যেয়ে আফসোস করবে যা লাইটানি মাকাল আপনি কত ভালো হতো এই কবরটা যদি আমার হইত এই কবরটা যদি আমার হইত তাহলে কত ভালো হইত কেন বল ইমা রক্ষা করতে যে যখন হিমশিম খাবে তখন তার أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بقوم فتنة فتوفني غير مفتون رحمة الله আমাকে লেখার দ্বারা তৌফিক দান করো আমাকে গোনায় কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করো আমাকে তোমার প্রিয় বাংলাদের মহাব্বত দান করো কারণ এই মহাব্বতের কারণে আসলে ময়দানে অনেক মামুলি লোকেরা আল্লাহ ওয়ালাদের সাথে উঠবে আল্লাহ ওয়ালাদের তো অনেক আমল এই লোকটা সেই পরিমাণ আমল নেই তবে সে সারা জীবন আল্লাহ আল্লাহকে মহাপত করত আল্লাহ আল্লাহর প্রিয় বার্তা আমিও যদি হইতে পারতাম আমিও যদি হইতে পারতাম তো মহাপত মনে পড়ে থেকে দুঃখ করত শরীরের হাজিদের দ্বারা বর্ণাকারী তাদের একজনের নাম হল আবদুল্লাহ মুবারক আবদুল্লাহ মুবারক তিনি আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সাহেব অনেক বড় মহাত্মী আমাদের আমাদের সাধ্যান্ত বিশ্ব দোয়ার নাম কামাবাটা সময় হয়ে গেল ওনার মাথা করতে সবচেয়ে ওনাকে বলা হয়েছে পরে উনি ওই কামারের কাপড় দাফনের শরীর হইলেন তাকে অবগত করলেন তারপরে আমাদের বাড়িতে গেল যে তার দিদির কাছে কামাল সম্পর্কে জানতে চাই মানুষের তেল ঘটনা বাস্তব অবস্থা দুনিয়ার কেউ বলতে পারো না তার বিবি কিন্তু বলতে পারে মানুষ অন্যদেরকে ধোকা দিতে পারে অন্যকে নয় ছয় বুঝাইতে পারে কিন্তু একটা জীবন যার সাথে চলে তার থেকে নিজেকে লুকাইতে পারে তার সমস্ত হাতি স্বভাব গুণাবলী যদিও নবী আল ইসলামের দোয়ার বরফতে আল্লাহ তারা কবর আবার প্রশস্ত করে সেটা তো নবী আল ইসলামের দোয়ার বরফত হয়েছে কিন্তু মিলল কেন ওনার তোমার কোনো আমার অসুবিধা কোনো হুজুর নিজে আসতে কোনো চুপ গায়ের জানে না ওনার মনে করে নবী নতুন গায়ের জানে ভুলের মধ্যে আছে এদের কাছে দলিল এখানে বুঝতে মিলে যায় কি হয় একটা তোমার কোন সুফি কি জানা আছে ওনার ব্যাপারে বকরি পাওয়া যায় ওটা ব্যবসা কিন্তু এইভাবে চলছে তো গরিব থাকার কারণে কাপড় স্বল্পতার কারণে কোন সময় এরকম হতো যত কাপড়ের ভিতরে বকরির পিসাদের পিতা লেগে গেছে এইটা পাঠানো হতো না গোয়ার বন্ধ করে এটা আমার কাছে কি শব্দ হইত এটা অসুবিধা হবে বিবি তালাক করে এই একটা ঘটনা পেল আমার এলেমে একটু আছে যে বকরি পালতেন বকরির পেশাব থেকে সবসময় পরহেজ করা মুশকিল হতো না ইচ্ছা ওনার জীবনের কোন দুর্বলতা ওনার যদি বলতে পারবে তখন নবী আলাদাম বলে হ্যাঁ, বুঝতে পারছেন তার কবর যে মিলে গেল কবর এক ধরনের আদাব এটাই কারণ তুমি সেটাকে সন্দেহ করছো এটাই কারণ তখন তিনি সাহারা একরামের মাজমার করে ঘোষণা করে দিলেন استنزه من البول فإن عامة عذاب القبر منه তোমরা পেশাবের পিতা থেকে খুব পরে বেঁচে থাকো নিজের পেশাব হোক বাচ্চার পেশাব হোক বকরির পেশাব হোক বিষাক্ত না পা এর থেকে বেঁচে থাকতে চেষ্টা করো কারণ হুজুর বললেন সাধারণত এটার কারণেই কবর হয়ে থাকে সাধারণত যত বছর আদার হয় অধিকাংশ কাজ এটা থাকে হিসাবের কিতাব থেকে করেন করে যায় এই জিনিসটা তাকিব করার জন্য আমাদের প্রিয় মোহাম্মদ ওই বাড়িতে গেলে তার বিবিকে জিজ্ঞাসা করবেন বিবির সাথে স্বামীর ভেদ সংরক্ষিত থাকে এই জন্য যে বুজুর্গ ওই শব্দ দেখলো যে আমাদের মৃত্যু হয়ে গেছে তো আল্লাহ তালা তাকে আবদুল্লাহ মুবারকের সমান মাকার দান করেছেন সম্মান দান উনি কাপড় তাপড় ছেড়ে ওনার কাছে গেলেন ওনার বিবি সারাদিন পরিশ্রম করতেন কঠোর পরিশ্রম করতেন হালাল জিন্দিগের জন্য হালাল জিন্দিগের জন্য কঠোর পরিশ্রম করতেন রাত্রে এক্সাম দেওয়ার পরে আর বেশি করতেন না আমাদের পাশের বাড়ি আব্দুল্লাহ ওনার সাহায্যে কোরআন তার আওয়াজ ওনার কানে তখন আমার স্বামী বলত আল্লাহ দিন লোহা পিটায় আমার শরীর ব্যথা হয়ে গেছে চুরচুর হয়ে গেছে উঠার শক্তি বেঁচেছে না যদি আমি কঠোর পরিশ্রম আমাকে না করতে হইত আমার শরীরে দিত আমিও আবদুল্লাহ মোবারকের মতো রাত্রে তোমার সামনে নামাজে কান্দান হইতাম নামাজে কোরআন তেলাম আমিও চান্দে উঠতে পারছি সারা দিনের কারণে উঠতে পারছি তুমি বললো উঠতে পারতেন না সকালে উঠতে রাস্তায় আল্লাহ দরবারে এই আফসোসটা পেশ করছে আমার দিন তো দেখেছে শরীর তো আমাকে সহযোগিতা দাওয়া বুঝতে পারলেন তার এই আফসুসের কারণে এই আফসুসের কারণে উঠছে হাজুর নামাজ না পড়েও আল্লাহ তালা তাকে ওই বরাবর সব দান করে অন্তরের ভিতরে দুঃখ করতে কিন্তু শারীরিক ভাবে পারে নেই আল্লাহ তালা মানুষের অন্তরের দুঃখকে অনুধাবন করে এবং এটা যদি সঠিক অর্থে হয় সঠিক অর্থে হয় কাজ না করেও আল্লাহ তালা তাকে বিনিময় দান করে কামাল চলে গেছে আবদুল্লাহ পজিশন আমি বলছিলাম যে হাসপাতালের ময়দানে অনেক সাধারণ লোক আল্লাহ দলের থাকে তাদের কান্নাতে থাকে এদের কোন নাকি এজন্য আল্লাহ আল্লাহকে সমান করে ইবাদত আল্লাহ আল্লাহ সমান করে ইবাদত উচ্চ জলে আর ব্যস্ত তো জলে তোদের সাথে মিলে কি পুঞ্জি কি পুঞ্জি ওই আল্লাহ আল্লাহদের মহাত্ম আল্লাহ আল্লাহদের মহাত্ম এজন্য হাদিসের পাশের মধ্যে মোহাম্মদ বলেছেন আল মারু মাহামান আহাব্বা দুনিয়াতে যে জাতীয় মহাব্বত করবে আসলে ময়দানে তার সাথে উঠবে আসলে ময়দানে তার সাথে উঠবে দুনিয়াতে এখন রেকর্ড হয়েছে আপনার দিল কার সাথে আল্লাহওয়ালাদের সাথে না আল্লাহওয়ালাদের দুষ্পদের সাথে এখন রেকর্ড এই অনুপাতে হাসানের ময়দানে আপনাকে আমাকে উঠানো হবে অনেক মুসলমানকে ইংল্যান্ডের সাথে উঠানো হবে তাফসিলের মধ্যে ইংরেজদের শ্রেষ্ঠত্ব রয়ে গেছে যারা পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত সবচেয়ে দামি সবচেয়ে জ্ঞানী সবচেয়ে ভালো এটা তো তার কেউ বুঝে না এরকম তো মুসলমান তো ওদেরকে জ্ঞানী মনে করে ওদের সাথে ইমানদার ইমানদারদের শুধু হবে না কেন তুমি এদেরকে শ্রেষ্ঠ মনে করি তাদের যাদের কারণে আল্লাহ দুনিয়া টিকাই আছে দুনিয়া দুনিয়াবাসীকে খাওয়াই দিচ্ছে তাদেরকে কেন ভালোবাসা যারা মানুষকে জান্নাত রাস্তা দেখায় দুনিয়ায় কেন আসা আল্লাহ তাহলে দুনিয়ায় কেন পাঠাইছে জান্নাতের রাস্তা চিনতে জানতে ওই রাস্তায় চলতে ওই রাস্তায় চলতে কথা বলে ওটা যারা দেখায় তাদের সাথে আপনার মহাপত আছে থাকলে আপনার লেখে কম থাকলেও আপনি হাতের বাজারে ওই কাতারে আদিন আল মহারাজ হাত পায় আর যদি তাদের সাথে মহব্বত না থাকে উল্টা সমর্থনা করেন তারা জান্নাত রাস্তা কেন দেখায় অভাব কেন করে সেটা আমি করতেছি যে এই লোকগুলো একদম দেখা এদের খায়াদের কোনো কাজ নেই খালি মানুষকে জান্নাতের কথা বলে ও তো দুনিয়া আশ্চর্য করতে ঘুরে আসছো কি জন্য যে জন্য আপনার কোন অপরাধ করবে যাতে এই ধরনের মনোভাব যদি থাকে আর এদের সমর্থন যদি কেউ করে এদের আসল আল্লাহ দুষ্মদের সাথে হবে এরা তো সমস্ত আল্লাহর সাথে যুদ্ধে নেমে গেছে সাজাটা ডাইরেক্ট আল্লাহ যুদ্ধে নাম ফ্রাউটার নাম ছিল কারো যেরকম নাম ছিল আবার যেরকম নাম ছিল সাদ্দার যেরকম নাম ছিল আল্লাহ শুধু যুদ্ধ করতে এই লোকগুলো আল্লাহ শুধু যুদ্ধ করতে না তাহলে কিছুক্ষণ পরে তাদের খবর হবে যুদ্ধ কাজ করতে হচ্ছিল এবং সেই যুদ্ধের পরিণাম তো নবী আলাইসালাম যে দোয়াটা শিখেছেন ওর মধ্যে তৃতীয় কথা এইটা আমাকে লেখাতে তৌফিক দাও গোনা বর্জন করার তৌফিক দাও আল্লাহ ওয়ালাদেরকে মহাপত করার তৌফিক দাও যারা জান্নাতের কথা বলে জান্নাতের রাস্তা চিন্তা দেখায় ওদেরকে মহাপত করার তৌফিক দাও আমি যেন ওদের সমালোচনা না করি তিন নম্বর দোয়া চার নম্বর দোয়া আল্লাহ দুনিয়ার জন্য চেষ্টা নাদের হবে দিনের উপরে টিকে থাকা কঠিন হবে ওই পরিস্থিতি হওয়ার আগে আমাকে উঠায় হবে ওই পরিস্থিতি হওয়ার আগে আমাকে তোমার কাছে উঠায় দাও ওইটা আওয়াজ দাবি কৌমিন ফিতনাতান فتوفني غير مفتون ইমান ফেতনায় আল্লাহ আমি যেন না পড়ি যে ফেতনা ইমান চলে যাবে আমল চলে যাবে মানুষ বেইমান হয়ে যাবে একজন বেইমানের কথা বলবে আর একজন বেইমানের কথাকে সমর্থন করে ওরা দুজন বেইমান হয়ে যায় আল্লাহ দুষ্পর হয়ে যায় আল্লাহর সাথে লড়ার জন্য কাতার মারে বলতেছে এইরকম পরিস্থিতি আপনার আগে মামলা আমার বুঝে আপনি যে মধ্যে দোয়ার শিকার দোয়া এবং নিজের ইমান আমলের দিকে থাকার জন্য আল্লাহ হাবিব সাল্লাহ যে মেহনত রেখে গেছে ওই মেহনতের সাথে নিজেকে জুড়ে রাখতে হবে শুধু দোয়া সরিয়া খেলাও হবে যে আপনারা দোয়া করবেন কাজ করবেন না দিয়ে শেখায় নেই এগুলো দিয়ে দিল বাবার জমিনের ঝামেলা আছে নিষেধ করে এই আবর তাবর কারণ এগুলোকে কারণ বানায় যায় না আর এমন সময় যায় অনেকে তো মরে যায় হসপিটাল আগে আর অনেকে যায় তখন আর হজের কিছু হয় না সীমার মধ্যে হয়ে থাকে আরো ওগুলো পাথর মেরে দেয় মানে এটি হাত করে কি হাত করলাম শুধু বিমানও তো রয়েছিলাম একজন তো পাত্র করতে হবে চারজন দিন পাত্র করতে হবে তুমি একদিনও দেয় সীমা থেকে অনেক দূরে আপ করতে পারে মাইল হয়ে যায় ভিড় বার্তা থাকে সেটাকে বুড়া মানুষের কাজ তো আমি যে ঘটনা শোনাতে গেলাম তাকে বললাম যে দেরি করেন না অনেক দেরি হয়ে গেছে করে আসেন আমাকে বললো দোয়া করেন আল্লাহ আমার ন্যায় আমি চলে যাবো আমি ওনাকে বললাম যে আপনি যা কইলেন এতে কোনোদিন আপনার যাওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ, আপনার জন্য আমি দোয়া করব আর আপনি অপেক্ষা করতেছেন আল্লাহ যখন নিবে তখন আপনি যাবেন আল্লাহ ধারে ধরে যাওয়ার কোনো সিস্টেম রাখেন আপনাকে ধারে ধরে নিয়ে যাবে এরকম কোন সিস্টেম আল্লাহ রাখেন তো পরীক্ষার দেখা আপনাকে ইচ্ছা করে সব কিছু করতে হবে আল্লাহ আপনাকে আমাকে শক্তি সাপ্লাই করে দিয়ে রাখবে শক্তি সাপ্লাই করে দিয়ে রাখবে এখন দেখবে তাহলে ব্যবসার রাস্তায় চলে না দোজকের রাস্তায় চলে উভয় না শক্তি দিয়ে রাখবে অনেকে বলে বলি চুরি করতে আল্লাহ হুকুম না হলে কি করতে আল্লাহ করে চুরি করা হুকুম করে কাউকে আল্লাহ তো মানব কথা চুরি করবে পরে আবার চুরি করার উৎপন্ন করবে কথাটা আল্লাহ তো মানুষকে সব ধরনের শক্তি দিয়ে রাখে এটা পারে আল্লাহ আমাদের শরীরের ভিতরে শক্তি সাপ্লাই করে রাখে আপনি তাহাজুতে পড়তে পারেন তুলেও করতে আল্লাহ তাকে তুমি করে হুকুম না করলে চুরি করতে পারবে এটা পাওয়ার এবং পাওয়ার সাপ্লাই দিয়ে রাখবে আপনি ফ্যান চালাবেন না লাইট চালাবেন না মোটর এটা তো আর পাওয়ার স্টোরটা আনবে না দেখি সাপ্লাই দিয়ে না আপনি সব বন্ধ রাখবেন পাওয়ার স্টেশন পাওয়ার সাপ্লাই দিয়ে রাখবে আল্লাহ আপনার আমাদের পাওয়ার দিয়ে দেয় আর কিছু পারবে বাকিটা আপনাকে করতে হবে সে আমাকে পাওয়ার করতেছে আর আল্লাহ মিলে যাবে কারণ তার কোনো নিয়েছে এই বছর নেই বা আগামী বছর নেই তারপরে বছর কোনো নিয়েছে এটা আল্লাহ যে বছর নিবে ঘাড়ে ধরে আল্লাহ তাই সিস্টেম নেই তাও যে ঘাড়ে ধরে তিনি পাওয়া যাবে তিনি কোরআন নাজার করে দিতেন ওলামায় কালামকে পাঠাই দিতেন বিবেক দিতেন ওলামায় কালাম রাস্তা দেখাই দিচ্ছেন আল্লাহ দায়িত্ব শেষ সব বলেন সব কথা ওলামায় কালামকে দিয়ে মানুষকে জানেন জান্নাত রাস্তা এটা করতেছিলাম শুধু দোয়া শরীয়তে অ্যালাউ উনি আমার কাছে দোয়া চাইলেন অনেকে এরকম আছে নিজে কাজ করতে পারবেন তাহলে কাছে দোয়া এতে কিছু হবে আপনাকে ওই ব্যাপারে আল্লাহ যা করণীয় দিচ্ছেন ওই করণীয়টা করতে হবে তারপরে আপনিও দোয়া করেন মুসলিমদের কাছেও দোয়া চান এখন আপনার দোয়া চাবে প্রত্যেকটা ব্যাপার একটা করণীয় আছে প্রত্যেকটা ব্যাপারে একটা করণীয় আছে করণীয়টা করতে হবে এরপর দোয়া হাজর মারিয়াম আলাইয়া সালাম তখন ঈসা আলাহ সালামকে ভূমিষ্ঠ করলেন খেলতে গাছের ফলো করার পক্ষে লম্বা ঘটনা ওই গাছটার মধ্যে প্রচুর খেজুর আল্লাহ যদি খেজুর টুকু পড়েন তোমরা নিজেরা পড় গাছের তলে পড় আমার মালি হবে হ্যাঁ সে খেজুর খাবে বাচ্চা কাচ্চা হওয়ার পরে খেজুর মহিলাদের জন্য খুব জরুরি তার শরীরে যে ঘাটতি হয়ে যায় এই ঘাটতি পূরণের জন্য খেজুর জরুরি যেমন রোজাদারের সারাদিন যে ঘাটতি হয় এই ঘাটতি পূরণ করার জন্য খেজুর খুব দরকার যে কারণে আমার আমি খেজুর দ্বারা ইফতার আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ তো খেজুরকে অর্ডার করলে খেজুর নিজেই করবো কিন্তু এটা আল্লাহ সিস্টেম না এটা আল্লাহ তালা দুনিয়াতে শিখছেন না আল্লাহ পারে সব পারে পুকুর যদি পারে যেগুলো পাবে দুনিয়াতে না দুনিয়াতে সিস্টেম হল তিনি মাধ্যম দ্বারা কাজ করবেন নিজেকে আড়ালে রাখবেন মাধ্যম দ্বারা কাজ নেবেন আর আপনার আবার পরীক্ষা নেবেন আপনি ওই মাধ্যমের উপরে একই করেন না মাইসুরটা মানে পার হয়ে আল্লাহর পরে কি করে আপনার ব্যবসার মাধ্যমে টাকা আপনার চাকরির মাধ্যমে টাকা আপনার জমির মাধ্যমে টাকা আছে পরীক্ষায় গেলে আপনি মাধ্যমকে পার দেওয়ার মনে করতেছেন ওর পিছনে আল্লাহকে পার দেওয়ার মনে করতেছেন এই পরীক্ষায় আপনার লোক খেলে যারা ইমান মেহনত করে নেয় সব ফেলে তো আল্লাহ চাইলে খেজুর এমনি করতে পারত কিন্তু এমনি পড়েন আল্লাহ মারিয়ামকে বললেন তুমি হাত দিয়ে এই গাছকে একটু ধাক্কা দাও কোরআন মারিয়ামকে খেজুর গাছে ধাক্কা দিতে বলে যখনই ধাক্কা দিলেন ওই গাছেতে খেজুর পড়তে আসবে আরাম প্রয়োজন ছিল না কিন্তু আল্লাহ কোনো পোকারকে না তো ধাক্কা না দিলে খেজুর পড়বে না আল্লাহ তো গাছ শুদ্ধ মারিয়ামের কাছে নিয়ে আসতে পারে গাছ শুদ্ধ যে মৌসুমে যে ফল নেই সেই ফল আল্লাহ মারিয়ামকে দিতে ওই জামানায় ওই সিস্টেমের ফল কোথাও তার উপরে ওই ফল দেখে না আপনি পড়া যাচ্ছে আল্লাহ সন্তান আল্লাহ যদি মারিয়ামকে ফল দিতে পারো তাহলে আমার ঘোড়া বলবে একটা সন্তান দিতে পারো না এখন যেন কাম নাই এখন তো আর ঘোড়া হয়ে গেছে এখন তো হবে না কয়ে নামটা কি এইটা দেখে ওরা আবার ধারণাটা পেয়ে গেছে সব কিন্তু দেখেন ডাইরেক্ট করলেন না এই জন্য আমি বলতেছিলাম শুধু দোয়া করাইবে এটা এলাম না ওই ব্যাপারে কি করণীয় ওটা করতে হবে এবার আপনিও দোয়া করেন আলে বলামা বুজুর্গেরা দিন তাদেরকে বলেন তখন দোয়া কাজে লাগে কোন মেহনত আজকে আমাদেরকে মমিন বলা হয়েছে নামাজি বলা হয়েছে আজকে আমাদেরকে কাউকে ডাক্তার বলা হয়েছে কাউকে ইঞ্জিনিয়ার বলা হয়েছে কাউকে মুক্তি বলা হয়েছে কাউকে মলনা বলা হয়েছে বুঝতে কিনা এগুলো দেখতে খুব কত কম দেখতে খুবই ছোট্ট শব্দ ডাক্তার কিন্তু প্রত্যেকটা শব্দের পিছনে বিরাট এক মেহনত গাথা মেহনত গাথা তাকে ডাক্তারের লাইনে কয়েক বছর করতে পরেও ডাক্তারি করতে পারে নাই আবার ডাক্তারদের সাথে থেকে ইন্টারভিউ করতে প্র্যাকটিক্যাল শিখতে হয়েছে এই সব কিছুর পরে সে এখন চেম্বার ভুলে করতে পারে ইঞ্জিনিয়ারদের তার অনেক অনেক মেহনত করতে হয়েছে লম্বা মেহনত করতে হয়েছে করতে হয়েছে ইন্টারনি করতে হয়েছে এখন তাকে টাইটেল দেওয়া হয়েছে তুমি একজন ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট তাহলে আইন আইনের উপর পড়াশোনা করতে এর পড়তে অনেকেই পড়াশোনা করছে এরপর একজন বড় উকিলের সাথে ঘোরাঘুরি করতেছে কয়েক বছর হ্যাঁ তার ফাইল আনছে ফাইল টেনে টেনে এরপর দেয় এখন আলাদা হয়ে এবার শিখতে মোটাবে পরে প্র্যাকটিক্যাল করতে একজনকে মুক্তি সাপ পাল্লা হয়েছে সত্য শব্দ তিন তিন সপ্তাহ আদর করলে তার জেন্দিগির অর্ধেকের মধ্যে চলে তিনটা শব্দ অর্জন করতে দেয় এই অন্যতার হায়াত তো ষাট সত্তর বছর কত অংশ চলে গেছে পনেরো বছর পরে তার সাইকেল পাস করতে তাও ফার্স্ট ডিভিশন লাগবে ফার্স্ট ডিভিশনে টাইটেল বা দাওরা আদির করতে পারত এরপরে এক টানা দুই বছর পর্যন্ত কত দেওয়া ধারা উপধারা শরীরের বিধান আছে সাইড দেখতে হবে এই দুই বছর পর্যন্ত পড়ছে টানা দুই বছর এখন তাকে মুক্তি বলা যাবে এরপরে কোন বিজ্ঞ মুক্তির আন্ডারে থেকে সে ফতোয়া দিতে আরম্ভ করে অন্তত তিন বছর ফতোয়া প্র্যাকটিক্যালি অন্তত তিন বছর কোন বিজ্ঞ মুক্তির আন্ডারে থেকে ফতোয়া লিখতে হ্যাঁ তার সমর্থন দিতে সাইন দিতে এই ফতোয়া সহি ফতোয়া দিতে তিন বছর এখন সে এই লোকটাকে মুক্তি বলা হবে পনেরো বছর পড়ব আর দুই বছর ফতোয়া ল পড়ব সতেরো বছর আর তিন বছর প্র্যাকটিক্যাল করবো বিশ বছর আর মানুষটা ভর্তি হচ্ছে কমপক্ষে দশ বছর করে দুইটা দশ তিরিশ বাসে তো ষাট বছর তিরিশ বছর গেছে এই একটা শব্দ অর্জন করতে একটা শব্দ অর্জন করতে তার কত সাহায্য চলে গেছে তারা আমরা সহজে মুক্তিটা করে দিলাম এটা বলার উদ্দেশ্য সম্পূর্ণ শব্দ কিন্তু পিছনে কিন্তু বিরাট মেহনত রয়ে এখন যারা বোঝাই বোঝাইতে যাবে আপনাকে আমাকে মমিন বলা হয় যে এই লোকগুলো কাফের এই লোকগুলো মমিন মমিন কিন্তু আপনি কি মনে করছেন এটি কোরবানি করতে ফেলে হয় না এই শব্দের ভিতরে কোনো মেহনত নেই এই শব্দের ভিতরে কোনো মেহনত থাকবে না আপনার জিন্দগিতে নামাজের হুকুম আসছে নবুয়াদের এগারোতম বছর আর এগারো বছর পর্যন্ত আপনার হাবিব সাহাবাই কেরামকে নিয়ে মমিন ইমান থেকে শব্দ মমিন শব্দের পর থেকে আসছে ইমান এই ইমানের মেহনত এগারো বছর ইমানের মেহনত করার পরে মেহরাজ হল নামাজ আসছে তাহারা কেরামকে নিয়ে এগারো বছর মেহনত করবে বলেন দরিয়ার উপরতে পার হয়ে গেছে নৌকা লাগে নাই এমনি হয়েছিল শুনেন দোয়া করে মরা গাদা চিন্তা করে জেহাদে হয়ে গেছে আবার শোনেন নীল দরিয়া ডুবাই গেছিল একটা যুবতী ওটা না ডুবাইলে পানি আসতো না প্রত্যেক তখন মিশর সাঁতার হয়ে গেল ওখানে গভর্নরকে মুসলমানরা ওখানে লোকেরা বলল প্রত্যেক বছর ঢুকাই দেয় কোন মাসে অপমান দেয় যুবতী ডুবাই দিলে পরে জোয়ার আসে কারণ আপনারা এদের কথা করবেন কি করবেন দেখেন ওরা গভর্নর ছিল আব্দুল আহ যুবতীকে কেন ডুবাতে হবে কেন মানুষ করে আল্লাহ উনি তিনি লিখলেন খলিফাতুল মুসলিমিন অমরে ফারুক অমরে ফারুক একদিনে লিখলেন নীল দরিয়া গেছে নীল দরিয়া গেছে লিখলেন তুমি আল্লাহ পাতা আমি আল্লাহ পাতা তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তোমার পানি আমার লাগবে না তাতে আচ্ছা, আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও আমি আল্লাহ পাল্টা বলতেছি তুমি প্রবাহিত হও পানি দিতে খবর যাও এই চিঠি পানির মধ্যে ঢুকাই আজকে সন্ধ্যা ডুবাই দেওয়া সবাই দেখার জন্য অপেক্ষা সকালে দেখে যে দিন দরিয়া খানায় খানায় পানি দেব শুনলেন নিজ দরিয়ার কাছে তিনি কতবার ইমান লাগে দরিয়ার কাছে তিনি লিখতে মেহনত এই মেহনত আমরা আমরা করি ওই যে শিখাইলাম আল্লাহ ফেরতার থেকে আমাকে মুক্ত রাখো ইমানকে হেফাজত করার তৌফিক দাও মেহনত করতে হবে ওই দোয়াটাও করতে হবে তাহলে এই যে ফেরতার জামানা শুরু হয়ে গেছে তো কেমন আগের জামানা সারা দুনিয়ার কাছেররা এক হয়ে গেছে আমাদের ইমানকে নষ্ট করার জন্য মসজিদ মাসটাকে বন্ধ করার জন্য সারা দুনিয়ার কাপড়রা এক হয়ে গেছে পাওয়া এখন তাদের আমরা যদি পাঠাইতেছি এত না এটা হাতের দাগ আমরা যাদেরকে পাঠাইতেছি এটা হাতের দাগ পাওয়া তো দুষ্কর্ম তারা এই মসজিদ মাসটাকে বাধা মনে করবে এইটার কারণে আমরা বাকি লোকগুলো উল্লম্ব করতে পারলাম না তাতে পেট্রোল লম্ব হয়ে গেল বিয়ের সাথে লাগে না দশ বিশটা সন্তান হয়ে গেছে কোনো বিয়ে দরকার আর ওরা যে আপাতত একটা খেয়াল হয়েছে এই বাংলাদেশকে বাঁচতেছে না কেন পাকিস্তানকে বাঁচতেছে না কেন আফগানিস্তানকে বাঁচতেছে না কেন এই জন্য সারা দুনিয়া এক হয়ে গেছে সেটা হাজারটা এক হবে তারা এগুলো করবে এই অবস্থায় কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না বাঁচার একটা রাস্তা আমাদের ইমানের জন্য মেহনত করতে হবে ইমানের জন্য মেহনত করতে হবে এবং ইমান যাতে আল্লাহ হেফাজত করেন ওই যে দোয়া শিখাইলাম সেই দোয়া করতে হবে তাহলে কাফেরা মিলে সারা দুনিয়ার কাফেরা মিলে যত ষড়যন্ত্র করুক আল্লাহ বলে রাখছেন আমি ইমানদারদেরকে হেফাজত করবো তাহলে দ্রুত অনেক হবে অনেক ষড়যন্ত্র হবে আমি সব ষড়যন্ত্র রক্ষা করে ওই ষড়যন্ত্র ওদের মাথার ওই ষড়যন্ত্র দিয়ে ওদেরকে ধ্বংস করবো আমি আমার হইতে হবে তোমাদেরকে আমার হইতে হবে আমি আল্লাহ আল্লাহ পক্ষে হইতে আল্লাহ তালা আমাদের সকলকে কিন্তু যে মমিন শব্দটা আমরা ব্যবহার করি এর ভিতরে একটা মেহনত দাবি করে এই মেহনত তারা তৌফিক দান করে দোয়া তারা তৌফিক দান করে এছাড়া চতুর্দিকে যেভাবে বর্ষের হাতটা আসতেছে কঠিন আল্লাহ আমাদের সকলের দিন ইমান রক্ষা করার তৌফিক দান করে গত জমাতে আপনার বলেছিলাম জামাতের মসজিদে নির্মাণ কাজ করতেছে আপনাদেরকে আরাম পৌঁছানোর জন্য কমিটি খুব চেষ্টা করছে শান্তিতে যাতে আপনাদেরকে বলছিলাম